আবু হুরাইরা হ্রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আনসারগণ বললেন আমাদের খেজুরের বাগানগুলো আমাদের এবং তাদের অর্থাৎ মহাজিরদের মাঝে বন্টন করে দিন তিনি অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম বললেন না তখন আনসারগণ বললেন আপনারা বাগানগুলি রক্ষণাবেক্ষণে আমাদের সাহায্য করুন এবং ফসলের অংশীদার হয়ে যান মহাজিরগণ বললেন আমরা শুনলাম ও মেনে নিলাম